ইয়ালা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি তাবুক যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে জিহাদে শরিক হই আমি একটি জওয়ান উট জিহাদে আরোহণের জন্য এক ব্যক্তিকে দেই আমার সঙ্গে এটি ছিল আমার অধিক নির্ভরযোগ্য কাজ আমি এক ব্যক্তিকে মজুরির বিনিময় নিয়োগ করলাম তখন তার এক ব্যক্তির সঙ্গে ঝগড়া লেগে যায় একজন আরেকজনের হাত কামড়ে ধরলে সে তার হাত মুখ থেকে সজরে বের করে আনে ফলে তার সামনের দাঁত উপড়ে আসে উক্ত ব্যক্তি নবী সাল্লাহ সাল্লামের নিকট উপস্থিত হল তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার দাঁতের কোনো প্রতিশোধ গ্রহণ করেননি আর তিনি বললেন সে কি তার হাতটিকে তোমার মুখে রেখে দিবে আর তুমি তাকে উটের মতো কামড়াতে থাকবে